তার সাহাবাই ক্রাম মুসলিম মুমিন মুসলমান জারি পুরুষ সবাই অধীর আগ্রহে রাসুল্লাহ সাল্লামের সঙ্গে হজ করার জন্য সব বেরিয়ে পড়েছে আল্লাহর নবী মদিনা থেকে বের হয়েছেন রাস্তার মধ্যে রাওহা নামক জায়গায় তার একটি দল হজ কাফিলার দল দেখতে পেলেন বললেন মানিল কম তোমরা কারা কোন জাতির মানুষ তোমরা কালু আল মুসলিমন তারা বললো আমরা মুসলমান আমরা হজ করার জন্য বের হয়েছি ফাকালুমান আনতা ওই লোকগুলি আবার হজ কাফিলা জিজ্ঞেস করলো যে আপনি কে আল্লাহ নবী আসরাতামকে তারা এর আগে হয়তো দেখে নাই অথবা হয়তো অন্ধকার ছিল তাই চিনতে পারে নাই বুঝতে পারেন নাই তাই জিজ্ঞেস করলো আপনি কে আল্লাহ নবী আলিসালাম উত্তরে বললেন রাসুল্লাহ আমি আল্লাহর রাসুল সুফহান আল্লাহ এতটুক পরিচয় যথেষ্ট মনে করলেন আজ কিন্তু আমাদের অনেকের পরিচয়ের আগে অনেকের নামের আগে লকাব বা উপাধি এক দুই মিটার করে দেওয়া থাকে অমুক অমুক অমুক অমুক অমুক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহর হাবিব আল্লাহর খালিল আল্লাহর প্রিয় বান্দা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন তিনি বললেন রসুল্লাহ আমি আল্লাহ রসুল কারণ এই পরিচয়টাই হচ্ছে তার সবচেয়ে বড় পরিচয় একজন মানুষ তিনি মুসলিম বা মমিন এটাই তার সবচেয়ে বড় পরিচয় অনেক উপাধি দিয়ে অনেক লকব দিয়ে নামের আগে দুই মিটার তিন মিটার নামের নাম খোঁজ করে পাওয়া যায় না কোনটি তার নাম এই জন্যে আল্লাহ নবী আলিসালাম তার পরিচয় কত সংক্ষিপ্তভাবে তাদেরকে দিলেন তারা বুঝতে পারলো এবার যখনই তারা জানতে পারলো যে ইনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তখন একজন মহিলা তার কোলে একটি বাচ্চা ছিল ছোট বাচ্চা তুলে ধরলেন বললেন ফকারাত আলেহাজ হাজ হে আল্লাহ রসুল এই ছোট বাচ্চার কি হজ আছে আল্লাহ নবী বললেন নাম হজ রয়েছে ওয়ালাকে আজরন আর তোমার এই হজ বাচ্চাকে আদা করালে এর সম্পূর্ণ নিকিতা তুমি মা পেয়ে যাবে সুহান ছোট বাচ্চার প্রতি হজ ফরজ না তবে তার হজ আদা করালে বাবা মা বা যারা তাকে এই হজের কার্যাদি সম্পাদন করাবে বাবা মা তার নিকিতা পেয়ে যাবে তাই আল্লাহ বললেন ওয়ালাকে আজর এই বাচ্চাকে হজ যদি করাও তুমি মা হিসাবে তোমার জন্য তার সমস্ত সব তোমার আমল্লামায় লিখে দেওয়া হবে তার এ দ্বারা আমরা বুঝতে পারলাম ছোট বাচ্চার প্রতি হজ ফরজ না হজ যদি করে নেকি হবে নেকিটা বাবা মা বা যারা করাবেন তারা পাবেন আর এই হজ বাচ্চা করলে এই তার ইসলামের ফরজ হজ কি হবে না তার জিম্মা থেকে কি হবে না দূর হয়ে যাবে না বরং যখন সে সাবালক হবে তখন যদি তার প্রতি হজ ফরজের শর্ত কি হয় আরোপিত হয় তখন তাকে আবারও হজ করতে হবে এখান দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন মহিলা একজন মা তার বাচ্চাকে হজ করানোর ব্যাপারে কতটুকু আগ্রহী এজন্যে আমাদের যারা বাবা মা আছেন যাদের সামর্থ্য আছে হজ বা উমরা করাতে যাওয়ার সময় সন্তানদেরকে সাথে নিয়ে যাওয়া এতে করে তাদের ইমানই চেতনা ছোট থেকেই আল্লাহর ঘর দেখতে পারলে তাদের আল্লাহর পথের দিকে চলার তাদের জন্য সহজ হয়ে যাবে এবং এর বরকতে মহান রব্বুল আলমিন আপনার সন্তানের দুনিয়া আখরাতকে উজ্জ্বল করে দিবেন সুন্দর জীবন গড়ে দিবেন এজন্যে কোনো ক্রমে বাচ্চাদেরকে ছেড়ে গিয়ে কষ্ট না করে বরং তাদেরকে সাথে নিয়ে গিয়ে এটাই হবে আমাদের উচিত যাদের সামর্থ্য রয়েছে ওয়ান হুকাল খান আল ফজল আব্বাস রাদিফা রাসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম ফাজাআত ইমরাত মিন খাশআম ফাজাআল আল ফজলু ইয়ানজুরু ইলাইহা ওয়া তানজুরু ইলাই ইবনে আব্বাস থেকে আরো বর্ণিত তিনি বলেন যে ফজল ইবনুল আব্বাস অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই ফজল ইবনে আব্বাস তিনি আল্লাহ নবী আলাইহিসসালামের যে বাহন ছিল সোয়ারি ছিল তার পিছনে বসেছিলেন আল্লাহ নবী আলিসাল্লাম হজে যাচ্ছেন হাজার হাজার লক্ষাধিক মানুষ এদের সামনে এদের এত কিছুর মধ্যে তিনি নিজেকে একেবারে একটি সাধারণ উটির উপরে চড়ে বাউটির উপরে চড়ে পিছনে একজনকে সাথে নিয়ে এনেছেন এটা কোনো অহংকার গর্ব বা কোনো কিছু নেই একেবারে সবার মতোই স্বাভাবিক মানুষ হয়ে তিনি উটের মধ্যে আর পিছনে বসিয়ে নিয়েছেন তার চাচাতো ভাই ফজল আব্বাসকে ফাজা আতিমরাতুন মিন খাসাম খাসাম একটি কবিলা একটি গোত্রের একটি নারী আল্লাহ নবী আলিসালামের কাছে আসলেন ফাজা আল ফজল ইয়ান্দুরু ইলাইহা এই কবিলাটা খাসাম ইয়ামান সুদূর ইয়ামান থেকে তারা হজ করতে এসেছে এই মহিলা একটি প্রশ্ন একটি বিষয় জিজ্ঞেস করার জন্য আল্লাহ নবীর কাছে উপস্থিত হয়েছে এর আগেরও আমরা হাদিস পেলাম যে একজন মহিলা আল্লাহর নবীকে ফতোয়া জিজ্ঞেস করলেন অনেক সময় নারীরা লাজুক হয় আবার এখন দেখা যায় দুনিয়ার ব্যাপারে যে কোনো প্রশ্ন করতে পারেন কিন্তু দিনের ক্ষেত্রে কাউকে একটি প্রশ্ন করে দিন জেনে নেবেন এমন মানসিকতা অনেক মা বোনদের মধ্যে পাওয়া যায় না এজন্য আমরা বলবো দেখুন আপনাদের পূর্বসূরি যারা আপনাদের পূর্বের যারা উত্তম ও নেক নারী ছিলেন তারা কিভাবে সরাসরি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে জিজ্ঞেস করে নিচ্ছেন তাদের মাসলাম মাসাইল তাদের বিধান আহকাম সুন্দর করে বুঝিয়ে নিচ্ছেন এটা তো আমাদের সকলের উচিত হবে জেনে নেওয়া যে কথা এর আমরা বলেছি নারী কখনোই পিছিয়ে থাকার কোনো সম্ভাবনা নেই বরং পুরুষের সাথে থাকবে তার দুনিয়া ও আখেরাতের বিষয়াদি যেভাবে যেখান থেকে জেনে নেওয়া দরকার প্রয়োজনে সে সেটাকে তার সুযোগ গ্রহণ করবে ওই মহিলাটি যখন আল্লাহ নবীর কাছে আসলেন ফাজুল আব্বাস ওই মহিলাটির দিকে দৃষ্টিপাত করতেছিলেন অতান্দর ইলাই ওই মহিলাটিও ফাজল আব্বাসের দিককে দেখতেছিলেন ফাজল আব্বাস অত্যন্ত সুটাম দেহ এবং সুন্দর যুবক ছিলেন তিনি যেমন নারীটার দিকে দেখতেছিলেন সে নারীও কার দিকে দেখতেছিলেন ওই ফজল আব্বাসের দিকে দেখতেছিলেন অপরের সঙ্গে দেখা দেখি করলে ওইখানে শয়তান তিনি ফজলের মুখটাকে অন্যদিকে ঘোরাই দিচ্ছিলেন কারণ যাতে করে দুইজনের মাঝে শয়তান কোন প্রকার সাহুয়াত বা কোনো খারাপই বা কোনো যৌন চিন্তা ভাবনা যেন না জাগাতে পারে তাদের হাজের যে উদ্দেশ্য শৈতান যেন নষ্ট না করতে পারে ফাঁকা আলাত ইয়া রাসুল আল্লাহ ওই মহিলাটি এবার আল্লাহ নবীকে ফতোয়া জিজ্ঞেস করতেছেন বলেন হে আল্লাহ রাসুল হজ ফরজ তার বান্দাদের প্রতি যা আমার বুড়ো বাবার প্রতি হজ ফরজ হয়ে গেছে আন তিনি বাহনের উপরে বসে থাকতে পারেন না এত বয়বৃদ্ধ হয়ে গেছেন যে উটের ওপরে বা ঘোড়া বা গাধার উপরে বসে সেই যুগের এটাই বাহন ছিল এখানে এর উপরে বসে তিনি থাকতে পারেন না দুর্বল হয়ে গেছেন তার বয়স বেশি হয়ে গেছে আমি কি আমার বাবার পক্ষ থেকে যদি হজ আদা করি তাহলে কি সেই হজটা হবে বদলি হজ করা যাবে কয়লা নাম আল্লাহ নবী আলিসাল্লাম বললেন হ্যাঁ হজ হয়ে যাবে তোমার তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ যদি করো তাহলে তোমার বাবার হজ আদায় হয়ে যাবে বদলি হজ হয়ে যাবে এই ঘটনাটা ছিল রাসুল্লাহ সাল্লামের জীবনে একটি হজ বিদায় হজ বলা হয় যাকে কারণ আল্লাহ নবী বারবার সাহাবাই ক্রামকে লক্ষ্য করে বলতেছিলেন খুদু আন্নিমান আছে কাকুম তোমরা আমার থেকে হজের বিধান শিখে নাও মাসলা মাসে জেনে নাও জানি না আমি তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ করতে পারবো কিনা তাই বিদায় হজের পরে আল্লাহ নবী আলিসাল্লাম মাত্র একাশি দিন বেঁচে ছিলেন তারপরে তিনি এই দুনিয়া ছেড়ে তিনি পরকালে পাড়ি দিয়েছিলেন আল্লাহ নবী আলিসালামের এই জন্যই হজকে বিদায় হজ বলা হয় আল্লাহ নবী তার জীবনে চারটি উমরা হজের সঙ্গে একটি সহ আর একটি মাত্র হজ তিনি করেছেন এই হজ আল্লাহ নবী আলিসালাম বিদায় হজে এই ঘটনাটি ঘটেছিল তাহলে এই হজে ওই মহিলা খাসা আম কবিলার মহিলা এই ইয়ামানি মহিলা আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন বাবার পক্ষ থেকে হজ করা যাবে কিনা তার এই শারীরিক অক্ষমতার কারণে তাহলে এই হাদিস থেকে আমরা কয়েকটি জানতে পারি এক নম্বরে হলো কোন নারী এবং পুরুষ অবাধে মিলামেশা করা যাবে না বা একে অপর প্রতি দৃষ্টি করা যাওয়া যাবে না হারাম কোনো পুরুষের জন্য কোন নারীর প্রতি দৃষ্টি দেওয়া সেটা হজেই হোক আর বাইরে হোক যেখানেই হোক না কেন কোনো মহরেমা মহিলা যদি না হয় আর স্ত্রী ছাড়া অন্য কার প্রতি দৃষ্টি লোলুপ দৃষ্টি হারাম দৃষ্টি ইসলামে হারাম করে দেওয়া হয়েছে আর এই হাদিস দ্বারা আরো আমরা বুঝতে পারলাম যে একজন নারী হয়ে তার বাবার ব্যাপারটাকে কত গুরুত্ব দিচ্ছেন এবং সরাসরি আল্লাহর নবীর কাছে গিয়ে মাসালা জিজ্ঞেস করে নিজে হজ করবে কিনা সেটা জিজ্ঞেস করে নিলেন এবং আল্লাহ নবী তার বদলি হজের কথাও বললেন আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও আমাদের বাকি অংশ নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের কিভাবে আপনি সেখানে দাওয়াতের কাজ করেন দাওয়াতের ক্ষেত্র কেমন মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হলো অন্তরের একটা শান্তি উচিত ইসলামের যখন সন্ধান তারা পায় তখন খুব সহজে তারা ইসলামকে কবুল করে ইসলামের শক্তি তাদেরকে টেনে আনছে ভালো বাতাবরণের মাঝে এটা পেয়ে এত খুশি হয় তাদের জীবন পুরো বদলে যায় সবকিছু পরিত্যাগ করতে রাজি আছে ইসলাম পরিত্যাগ করতে রাজি পরিণত পদ্ধতির সাথে এই জন্য ইউকেতে অনেক জায়গায় দেখা যায় যারা নতুন মুসলমান হয়েছে তারা স্কলার হয়ে আবার ইসলামের নেতৃত্ব দিচ্ছে জানুন অনেক প্রস্তাবিত নীতিমালা যার দ্বারা কার্যকরী ভাবে ইসলামের প্রচার সম্ভব দেখুন দাওয়া কোথায় ও কখন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথেই রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও শিল্প অকৃতজ্ঞতা জুলুম অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম heaven ও hell you choose a wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা হজ বিষয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে ওয়ানহু আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আরো বর্ণিত তিনি বলেন যে একজন জুহাইনা গোত্রের মহিলা আল্লাহ নবী আলাইসালামের কাছে আসলেন কি চমৎকার কথা আমরা এ যাবৎ তিনটি হাদিস পাঠ করতেছি তিনটি হাদিসে মহিলাদের মাসলা মাসাইল মহিলারা হজের ব্যাপারে এত গুরুত্ব আজ দেখা যায় অনেক সময় টাকা পয়সা থাকলে পুরুষ হজ করে তার সঙ্গে তার স্ত্রীকে হজ করতে নিয়ে আসে না ছেলে হজ করে মাকে হজে নিয়ে আসে না এটা কি ঠিক হয় এজন্য তো উচিত নারীদের এই হজ থেকে বঞ্চিত করা মোটেই উচিত নয় তার যদি টাকার পয়সা থাকে না থাকে নিজেদের দিয়ে তাকে হজ করানো তবে ফরজ হওয়ার জন্য নিজস্ব অর্থ করি টাকা হতে হবে তবে এছাড়াও অনেক সময় অর্থ করি টাকা পয়সা জায়গা যদি বাড়িঘর থাকে কিন্তু এটা বিক্রি করে বা এই হজে পয়সা খরচ করা নারীদের ব্যাপারটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি না এ ব্যাপারটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে নারী পুরুষ যেই হোক না কেন তার শর্ত পাওয়া গেলে ফরজ হয়ে গেলে তাকে হজ করাতে হবে এটা আমাদের মনে রাখতে হবে জহাইনা গোত্রের একজন মহিলা আল্লাহ নবী আলিসালামের কাছে এসে বললেন এন্না উম্মি না দাঁড়াত আমার মা নজর মেনেছিলেন হজ করবেন কিন্তু এই নজর পূর্ণ করার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে মারা গিয়েছেন আফা আহুজ আনহা হে আল্লাহর নবী আলহিসাম আমার মাঝে নজর হজ কারণ নজর করলে এটা নিজের উপর ফরজ হয়ে যায় হজ আদা করে নাই আমি কি আমার মার পক্ষ থেকে হজটি আদা করতে পারবো হজ্জি আনহা তুমি তোমার মার পক্ষ থেকে হজ করো অন্য বর্ণ আছে ওয়াতামেরি ওমরাও করো আর আইতে লৌকান আলা উম্মুকে দাইনুন আকুন্তে কাদিয়াতা আচ্ছা বলতো তোমার মার প্রতি যদি কোনো মানুষের ঋণ থাকতো তাহলে কি তুমি ওই ঋণটা পরিশোধ করতে আল্লাহ প্রশ্ন করলেন ওই জোহাইনা কবিলার মহিলাটিকে ফাল্লাহ আহাক কবিল ওফা আল্লাহ রব্বুল আলমিনের যে ঋণ এটা পূর্ণ করা বেশি হক রাখে অন্য আছে ওই মহিলা বলেন হা আল্লাহ নবী বললেন তাহলে আল্লাহর যে হক আল্লাহর যে ঋণ তোমার মার প্রতি রয়ে গেছে তাহলে সেটা তুমি আদা করো তাহলে কেউ নজর যদি মানে তাহলে তার প্রতি হজ ফরজ হয়ে যায় নিজে না করতে পারলে যদি মরে যায় তাহলে তার পক্ষ থেকে হজ আদা করতে হবে আগে আমরা পেলাম বার্ধক্যের কারণে তার পক্ষ থেকে বদলি হজ এখানে আমরা পাচ্ছি মারা গিয়েছেন তাহলে এই জন্য বদলি হজের জন্য শর্ত হলো যদি শারীরিক অক্ষমতা হয় অথবা মারা যায় এমন ব্যক্তিদের পক্ষ থেকে বদলি হজ করা যায় জীবিত রয়েছেন সুস্থ রয়েছেন টাকা পয়সা নাই তো ফরজই না খামাখা আপনি নফল বদলি হজ করার জন্য ব্যস্ত হওয়ার কিছুই নেই এই জন্য পাইকারি হারে বদলি হজ বদলি উমরা এমন দলিল কিন্তু আমাদের কাছে নেই মৃত্যু ব্যক্তি মুসলিম মারা গেছেন মুসলিম হতে হবে কেউ যদি ইসলাম ছাড়া অমুসলিম অবস্থায় মারা যায় তার বদলি হজ করলে কোনো ফায়দা হবে না এভাবে বুড়ো বুড়ি বা এমন রোগ শোক ভালো হওয়ার কোনো চান্স নেই ক্যান্সার হয়ে গেছে বা প্যারালাইসিস হয়ে গেছেন জীবিত আছেন কিন্তু তিনি চলতে পারেন না ভালো আর কোনো আশা নেই এই মুহূর্তে তার পক্ষ থেকে বদলি হজ করা যেতে পারে বুড়ো বুড়ির অর্থ তাকে ধরে নেওয়া হবে এছাড়া সুস্থ মানুষ যুবক মানুষ তার অর্থ আছে টাকা পয়সা আছে তার পক্ষ থেকে বদলি হজ হবে না আর যার ফরজ হয় নাই তার পক্ষ থেকে ছেলে মেয়ে বউ বাচ্চা শ্বশুর শাশুড়ি দাদা নানা খালা ফুপা সবার নামে একবার মক্কায় গিয়ে উমরা করতেই থাকো আর প্রতি বছরে বদলি হজ করতেই থাকো বিভিন্ন জনের নামে আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিষয়গুলি এই শর্তগুলি আমাদেরকে মনে রাখতে হবে কার নামে বদলি হজ করা যায় এক নম্বরে মৃত্যু ব্যক্তি দুই নম্বরে বুড়ো বুড়ি হয়ে গেছে চলতে ফিরতে পারে না শক্তি নাই শারীরিক অক্ষমতা অথবা অসুখ হয়ে গিয়ে যুবক মানুষ কিন্তু তার অক্ষম হয়ে গেছে এই দুইটি শর্ত আরেকটি কথা মনে রাখতে হবে যিনি বদলি হজ করবেন তিনি নিজে হজ আগে করেছেন এমন ব্যক্তি হতে হবে এ হাদিসটি ইমাম বোখাই রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন ওয়ান হুকাল কালা রাসুল্লাহ সাল্লাম আইয়ুমা হাজ্জা সুম্মা বালাগাল ফালাইহি আইয়া হুজ্জা হাজ্জাতান উখরা আল্লাহ নবী আলিসাল্লাম থেকে আবদুল্লাহ ইবিন আব্বাস বর্ণনা করেন তিনি বলেছেন কোনো বাচ্চা যদি তার ছোটকালে হজ করে বড় হলে তাকে আবার তার ফরজ হজ করতে হবে হাজ্জা আর কোন দাস দাসী দাস দাসী অবস্থায় যদি হজ করে মালিক নিয়ে যায় সাথে করে বা সুযোগ করে দেয় বা হয়ে যায় বা মক্কাতে থাকে তাহলে সে যখন আজাদ হয়ে যাবে স্বাধীন হয়ে যাবে তারপরে তো হজ ফরজ ছিল না বাচ্চার উপর হজ ফরজ ছিল না তাই যখন তিনি স্বাধীন হয়ে যাবে স্বাধীন হলে তাহলে আর হজ করার সামর্থ্য হলে তার প্রতি হজ ফরজের শর্ত পূর্ণ হয়েছে তখন তাকে আবারও হজ করতে হবে আবি সাইবা এবং বাইহাকি বর্ণনা করেছেন হারিসের বর্ণাকারীরা বিশ্বস্ত তবে হারিসটি রাসুলের বাণী কথাটি ইবনা আব্বাসের বাণী এই নিয়ে মতামত দুই ধরনের মতামত পাওয়া যায় ইমাম ইবনা হাজার আসকান রহমতুল্লাহ আলাই বলেন এখানে মাহফুজ অর্থাৎ যেটা গ্রহণযোগ্য সেটা হলো কি মৌকুফ অর্থাৎ এই কথাটা আবদুল্লাবিন আব্বাসের এটা রাসুল্লাহ সাল্লা সাল্লামের নয় তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম জাহাজটি মৌকুফ হিসাবে সুসাব্যস্ত তবে মারফু ব্যাপারে মানে রাসুলের বাণীর ব্যাপারে দ্বিমত রয়েছে এবং সেটা ঠিক নয় ওয়ানহু কাল সামেত রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী আলিসালাম থেকে বর্ণনা করেন আবদুল্লাবিন আব্বাস এখানে আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল আবদুল্লাবিন আব্বাস রাজিয়াল্লাহ তালু একাধিক হাদিস বর্ণনা করতেছেন কারণ তিনি আল্লাহ নবী আলিসালামের সফর সঙ্গে ছিলেন হজরতুল বেদায় বিদায় হজে আল্লাহ নবী আলিসালামের সঙ্গে ছিলেন কে আবদুল আব্বাস অনেক সাহাবি কিন্তু আবদুল আব্বাস রাজিল্লাহ তালহর হজটাকে যেভাবে পর্যবেক্ষণ করেছেন যেভাবে মুখস্থ করে নিয়েছেন কোথায় কি করলেন কে কোথায় কি জিজ্ঞেস করলো কোথায় কি হলো সব কিছু বিস্তারিত তিনি বর্ণা আমাদেরকে দিচ্ছেন এইভাবে জাবির আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালুর লম্বা হাদিস মুসলিম শরীফে তিনিও রাসুল্লাহ সাল্লামের হাদিস দিয়ে তার সেই হাজের বর্ণনা করে দিয়েছেন তাহলে এই হাদিসগুলি থেকে আমরা এই যে বুঝতে পারি যে সাহাবাই ক্রাম রাজি আল্লাহ তালা আনহম কত আগ্রহ সহকারে আল্লাহর নবীর হজের বর্ণাগুলিকে তারা জব্দ করেছেন মুখস্থ করেছেন যার ফলে সে হাদিসগুলি থেকে আমরা এখন উপকৃত হতে পারছি আব্দুল আব্বাস বলেন আমি রাসুল্লাহ সাল্লামের খুদ্া শুনেছি সেই খুদ্ায় তিনি বলেছেন কোন মহিলার সঙ্গে কোন পুরুষ যেন নির্জন একাকি না মিলে একটা নির্জন জায়গায় ঘরের ভিতর হোক বাইরে হোক যেখানে কেউ নেই নারীর কোনো মাহরাম পুরুষ নেই যার সঙ্গে তার বিয়ে হারাম বাবা ছেলে ভাতিজা ভাগিনা ইত্যাদি স্বামী এগুলি কেউ না থাকে এমন নির্জন কোনো স্থানে ঘরে বাইরে মার্কেটে কোনো নারীর সঙ্গে কোনো পুরুষ যেন কি না হয় নির্জনে একাকি যেন না মিলে একসঙ্গে যেন না হয় মাহারাম পুরুষ থাকা যদি মাহারাম পুরুষ থাকে ওই মহিলার সঙ্গে তাহলে অন্য একজন পুরুষ সেখানে আসতে পারে কোনো কথা প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদ করতে পারে এমনকি বিয়ের ক্ষেত্রেও যখন পাত্র পাত্রীকে দেখতে যাবে দেখবে তখনও তার কোনো মাহারাম পুরুষ ওই মহিলার সাথে থাকতে হবে যেটা পরবর্তীতে আমাদের বিবাহ পরিচ্ছেদে আসবে বা অধ্যায় আমাদের আসবে তাহলে কোন নারী তার মাহারাম পুরুষ ছাড়া কোন পুরুষের সঙ্গে একাকি তার চলাফেরা করা চলবে না মাহারাম এবং কোন মহিলা তার মাহারাম পুরুষ ছাড়া যেন সফর না করে আর এই জন্য আমরা বলেছি যে কোনো নারীর প্রতি হজ ফরজ হওয়ার জন্য মুসলিম হতে হবে সাবালিকা হতে হবে বিবেক সম্পন্ন হতে হবে স্বাধীনা হতে হবে হজ ফরজে তার সমর্থ টাকা পয়সা থাকতে হবে এর সঙ্গে ছয় নম্বর শর্ত আমরা বলেছিলাম যে তার মাহারাম পুরুষ সঙ্গে থাকারও শর্ত হয়েছে এই এই শর্ত না পাওয়া গেলে তার হজেই ফরজ হবে না ফাঁকা মারা জুলুন ফাঁকা ইয়া রাসুল আল্লাহ একজন লোক দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রাসুল আমার স্ত্রী তো হজ করার জন্য বের হয়ে গেছে ওয়াইনিক ফি কাজা ওয়া কাজা আর আমি তো অমুক অমুক যুদ্ধে নাম লিখিয়েছি মুজাহিদের নাম লিখে ফেলেছি কলা মা আল্লাহ বললেন তুমি জেহাদের নাম লিখিয়ে থাকলেও সেটা বাদ ক্যান্সেল তোমাকে তোমার স্ত্রীর সঙ্গে গিয়ে হজ করতে হবে তাহলে একজন স্ত্রীর সঙ্গে স্বামী অথবা কোনো মাহরাম পুরুষ যদি না হয় তার হজ ফরজ না এবং তাকে হজে যাওয়া উচিত না আজ দেখা যায় হজ কাফেলায় সঙ্গে কাউকে ছেলে বানিয়ে কাউকে চাচা বা দাদা বানিয়ে নানা বানিয়ে এই ধরনের সিস্টেম করে হজের ভিসা নিয়ে অনেক নারীকে হজ করতে দেখা যায় আবার অনেক এজেন্সি এই ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে এইভাবে হজ করিয়ে থাকে তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে এই ধরনের পন্থ অবলম্বন করে মাহরাম পুরুষ সঙ্গে না থেকে কেউ যদি কোনো নারী হজ করে তার হজ হয়ে যাবে তবে অবশ্যই গুণাগার হবে যেই শর্তটি তিনি পূরণ না করার কারণে এজন্যে যেহেতু আপনার প্রতি ফরজ হয়নি হজ কেন আপনি ব্যস্ত হচ্ছেন কেন আপনি আল্লাহর যে শর্ত তা অমান্য করে হজের মতো একটা পবিত্র এবাদাতকে কেন আপনি অন্যায় ভাবে আপনি করার চিন্তা ভাবনা করছেন এজন্য আমার মা বোনদেরকে বলবো হজ ফরজ হয়ে গেলে আপনার যদি স্বামী অথবা যাদের সঙ্গে বিয়ে হারাম এমন কোনো পুরুষ সঙ্গে না থাকে তাহলে বুঝতে হবে শর্ত না থাকার কারণে হজ আপনার প্রতি ফরজ না আপনি বদলি হজ করাই দেন আপনার পক্ষ থেকে আর শর্ত পূরণ করতে পারলে সেটা তো ভালো কথা সুন্দর কথা এজন্যে কোনো এজেন্সির সঙ্গে বা কোনো মহিলা গ্রুপের সঙ্গে বা কোনো পুরুষদের সঙ্গে তাকে অন্য ধরনের সম্পর্ক দেখিয়ে এম্বাসি থেকে হজের পারমিশন নিয়ে আপনি হজ করার চিন্তা ভাবনা করবেন না এটা শর্ত আপনার নেই এই শর্তকে উপেক্ষা করা আপনার জন্য মোটেই ঠিক হবে না এই হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন এবং মুসলিমের শব্দ তাহলে জেহাদের মতো ইবাদতকে ক্যান্সেল করে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন যাও তোমার স্ত্রীর সঙ্গে হজ করো আর বললেন কোন মহিলার জন্যে মাহরাম পুরুষ সফর করা হারাম আল্লাহ রব আলমিন আমাদেরকে সুন্নতের আলোকে হজ জানা এবং হজের আমল করার তফিক দান করুন এ পর্যন্ত আজকের এই পর্বে বিদায় নিচ্ছি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত Oh একটি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ক্যাপ্টেন সাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান